ثم أما بعد قال الله تبارك وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي الأمين صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি তার অসহায় বান্দাকে তার অসহায়ত্ব প্রকাশের জন্য একটি মাধ্যম দিয়েছেন তা হল দোয়া দোয়ার মাধ্যমে অসহায় বান্দা তার মহান মালিকের কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা কামনা করতে পারে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি উম্মতকে প্রতিটি কাজের নির্ধারিত দোয়া শিখিয়ে গেছেন এবং বিভিন্ন অভাব অনটনে বিভিন্ন সমস্যায় সমাধানের জন্য বিভিন্নভাবে দোয়ার পথ বাঁচলে গেছেন বলছিলাম দোয়া একটি এবাদত খুব গুরুত্বপূর্ণ এবাদত যেই এবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ পায় এবং বিভিন্ন অভাব অনটনের কথা জানাবার সুযোগ পেয়ে যায় রসুল্লাহাম বলেন আর দুয়া হুয়াল ইবাদা দুয়াটাই এবাদত আর এবাদতটাই দোয়া দোয়া ইবাদত ইবাদতি দোয়া আর একটা হাদিস আছে আর দোয়া ও হলে ইবাদা এ হাদিস সহি নয় ওই জন্য আমরা ওটা বলি না আর দোয়া ও হুয়াল ইবাদা এ হাদিস হল গ্রহণযোগ্য দোয়া ইবাদত তার মানে হল দোয়া ছাড়া কোনো ইবাদতই হয় না যত ইবাদত আপনি করবেন প্রত্যেক এবাদতে দোয়া আছে সালাদ শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত এমনকি মসজিদে বের হওয়ার সময় পোশাক পরার সময় ঘর থেকে বের হওয়ার সময় মসজিদে ঢুকার সময় সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবাদত শ্যাম পালন করবেন সেখানে সারাদিনই দোয়া জাল জয়ীফ হাদিস আছে ইফতারের টাইমে দোয়া কবুল হয় আর সহি হাদিস হল শ্যামরত ব্যক্তির দোয়া কবুল হয় যখন মানুষ শ্যামরত অবস্থায় থাকে সারাদিনই তার দোয়া কবুলের টাইম হজ হজে যাবেন হজের প্রথম তালবিয়া শুরু হবে লাব্বেক আল্লাহ লাব্বেক লা লাব্বেক যে কোনো ইবাদত আপনি করবেন আরাফায় দোয়া করবেন মুজদালেফায় দোয়া করবেন মিনায় দোয়া করবেন কাবাঘর তোয়াফের সময় দোয়া করবেন সাফা মারোয়া সাই করার সময় দোয়া করবেন সাফায় দাঁড়িয়ে দোয়া করবেন মারোয়ায় দাঁড়িয়ে দোয়া করবেন হাজর আসাদ চুমু দেওয়ার সময় দোয়া পড়বেন হাজর আসাদ রুকনি ইয়ামানির মাঝে স্পেশাল দোয়া পড়বেন পুরো হজ দোয়ায় ভর্তি পরিপূর্ণ মুসলিম জীবনের প্রত্যেকটা কাজ স্বয়নে স্বপনে রাজ্য শাসনে গৃহ যাপনে প্রজা পালনে এমনকি স্বামী স্ত্রী মিলামেশার মধ্যেও ইসলামের দুয়ার বিধান আছে সেখানে দুয়ার পড়ে তারপর আপনাকে কাজ শুরু করতে হবে বাথরুমে যাবেন সেখানে দোয়া পড়ে বাথরুমে যাবেন বাথরুম থেকে বের হয়ে দোয়া করবে দোয়া এমন একটি এবাদত গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ এবাদত আমাদের কাছে আমরা রাখি নেই ওটা হুজুরকে দিয়ে দিছি হুজুর সাহেব দোয়া করে দেন হুজুর আমার একটা গাছে ফল হয়েছে একটা ফল খায় দোয়া করে দেন হুজুর আমি একটা বিল্ডিং এর কাজ ধরবো দোয়া করে দেবে দোয়ার আবার পদ্ধতি কি আমাকে একজন ডেকে নিয়ে গেলে বলছে আমার বাড়িতে বিল্ডিং এর কাজ ধরবো একটু দোয়া করে দেবে তো আমি গেলাম যাতে যে স্বর্ণ ধোয়া পানিগুলি কই স্বর্ণ ধোয়া পানিটা খতিব সাহেবের হাতে দাও স্বর্ণ ধোয়া পানি দিয়ে ওই বিল্ডিং এর প্রথম নিচে ইট যে দিব ইটের মধ্যে স্বর্ণ ধোয়া পানি দিলে বরকত হবে বরকতের আশায় দোয়া তাহলে দোয়াগুলি এখন আমাদের কাছে আর নাই হুজুর সাহেব দোয়া করে দিবেন আর আমি আমিন বলে পার হয়ে যাব অথচ একজন মুসলিম জীবনে প্রত্যেক ব্যক্তিকে পার্সোনাল ভাবে ঘাটে ঘাটে দোয়া করতে হবে ঘুম থেকে উঠে দোয়া করবেন বাথরুমে ঢোকার সময় দোয়া করবেন উদুর শুরুতে দোয়া পড়বেন উদুর শেষে দোয়া পড়বেন বাথরুম থেকে বের হয়ে কাপড় পরবেন দোয়া পরে বাড়ি থেকে বের হবেন দোয়া পরে মসজিদে ঢুকবেন দোয়া পরে সালাদ শুরু করবেন দোয়া পরে সালাদ সমাপ্ত করবেন দোয়া পরে তারপরে সালাদ শেষ করে বাসায় ঢুকবেন দোয়া পরে নাস্তা শুরু করবেন দোয়া পরে নাস্তা শেষ করবেন দোয়া পরে গাড়িতে চড়বেন দোয়া পরে তারপরে গাড়ি থেকে নেমে অফিসে ঢুকবেন দোয়া পরে অফিস থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবেন বাসায় ঢুকবেন দোয়া পরে রাতের খাবার গ্রহণ করবেন দোয়া পরে বিছানায় যাবেন দোয়া পরে তারপরে যদি আরো কোনো কাজ থাকে সেখানেও দোয়া পড়বেন মানে ঘুম থেকে উঠার পরে দোয়া শুরু হয়ে গেল আর ঘুমানোর আগ পর্যন্ত আবার দোয়াই চলতে থাকবে আল্লাহ পাক বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইননি করিব হে নবী আমার বান্দা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে যখন বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে ফাইননি করিব আমি অতীব নিকটে আল্লাহ বললেন না যে আমার বান্দাকে বলে দিও আমি নিকটে তা বললেন না আল্লাহ কি বললেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইননি করিব আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে আমি তো নিকটেই আমি তো কাছেই আছি আমি তো দূরে না আল্লাহ বললেন না নবীকে যে আমার বান্দাকে বলে দিও আল্লাহ নিকটে আছেন তা বললেন না প্রথমে নবীর সাথে আল্লাহ কথা বলছেন অ্যাড্রেস করছেন নবীকে আপনাকে যখন আমার বান্দা জিজ্ঞেস করবে আমার সম্পর্কে তখন আল্লাহ বললেন না যে হে নবী আপনি বলে দিন আমার আল্লাহ নিকটে তা বললেন আল্লাহ এবার ডাইরেক্ট বলতেছেন ফাইনি করিম আমি তো কাছেই আছি আমাকে পেতে এত কষ্ট কেন তাদের আর এত জিজ্ঞাসাবাদের কি আছে যখন বান্দা আমাকে ডাকে আমি তখন তার ডাকে সারা দেই তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান রাখে লাল ইয়ার সুদন তাহলে আশা করা যায় তারা সঠিক পথ পাবে আল্লাহকে ডাকতে হবে এহদিন আসেরাতাল মুস্তাকিম কালকে এক যুবক এসে কতগুলি গ্রুপ দেখাচ্ছে ফেসবুকের গ্রুপ আর একজন ভাই বললেন এসব ফেসবুক আর গ্রুপ রেখে দেন মাটিতে দাপন করে দেন এসেছেন ওয়াজ শুনতে আর শুরু করেছেন ফেসবুক ওই যে শরীফুল মাদানী সাহেব বক্তব্য দিচ্ছে মনোযোগ দিয়ে শুনুন শরীফুল মাদানী সাহেব বক্তব্য দিচ্ছেন তিস্তা গেটে গাজীপুর গত রাতের ঘটনা সমস্ত মুফতি মহাদেশ মহাক্কেক উলামায়ে হজরত হেফাজত গায়ের হেফাজত তাবলিগি গায়ের তাবলিগি যত ইসলামী দল আছে সব ঐক্যবদ্ধ একমত হয়েছে সারা বিশ্বের সকল কাফেরা মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সারা বিশ্বের সমস্ত মুসলিমেরা আহলাদিসদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ওদের মধ্যে কামরা কামড়ি আছে এক লক্ষ আটানব্বই হাজার পি না দুই লক্ষ আটানব্বই হাজার পি উনিশশো ছিয়াশির জরিপে এত পীর আর এত তরিকা কিন্তু আহ্লাদিসের মাসলায় সবাই একমত মানে আহ্লাদিসদেরকে খতম করো এই ব্যাপারে সবাই একমত আমি শুনে অস্ত্র সংবরণ করতে পারলাম না ওই সমস্ত যুবকেরা ওই মাঠের মধ্যে নর্তকীর আয় নাচানোর আয়োজন করত গানের কনসার্ট দিত সেই যুবকেরা এখন সহি হাদিসের কোরআন সন্ন্যার দাওয়াত পেয়ে আহলাদিস মাসলাকের দাওয়াত পেয়ে তারা যখনই সেই কনসার্ট বন্ধ করি নর্তকী নাচানো বন্ধ করি গানের আসর বন্ধ করে ওয়াজ মাহফিলের আয়োজন করছে তাই হুজুরের গেছে মাথা গরম কেন কারণ হল যে কনসার্ট হলে হুজুরের ক্ষতি হয় না কিন্তু কোরআন সৈয়াদিজের আলোচনা হলেও তাবিজের ব্যবসায় লালবাতি জলে এই জন্য সব হুজুর একমত এদের বক্তব্য দিতে দেওয়া যাবে না যাই হোক বক্তব্য তো হল গত জুমায় গেলাম মেহেরপুর মুজিবনগর আম্র কানন যেখানে স্বাধীন বাংলার ঘোষণা হয়েছিল সেখানে বারাদি বাজার বারাদি বাজার জায়গার নাম বারাদি সেই বারাদির বাজারে মাহফিল হল যিনি আয়োজক তার আয়োজন কমিটির যিনি শীর্ষস্থানে ছিলেন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন চল্লিশ বছর আগে ভারত থেকে হিজরত করে এনেছেন চল্লিশ বছরের ভিতরে কোরআন হাদিসের একটা ওয়াজ মাহবিল করাতে আমি সক্ষম হইনি শুধু হুজুরেরা বাধা দিয়ে দিয়ে আমাকে মৌকি খুলতে দেয়নি এইবার আল্লাহ সফল করলেন আলহামদুলিল্লাহ গত জুমার দিনের ঘটনা বলছি সেখানে আলোচনা হলো পুলিশ অফিসার এলেন অসংখ্য পুলিশ আমাদের প্রোগ্রামকে ঘিরে ফেললেন আমি পুলিশ অফিসারকে বললাম উনি বললেন কথাবার্তা একটু মেপে বললেন বললাম আপনি এখানে থাকেন আমি যদি উল্টা বলি আমাকে অ্যারেস্ট করবেন দায়িত্ব আপনার আর যদি সঠিক বলি যদি কেউ বাধার সৃষ্টি করে তাকে দমন করার দায়িত্ব আপনার এদেশে আমরা ভেসে আসিনি এদেশে আমরা জন্মসূত্রে স্বাধীন নাগরিক যাই হোক মাহফিল হল বলছিলাম যে ইসলাম এমন ভাবে কোরআন এমন ভাবে বলছে উজিবু দাওয়াত যখন বান্দা আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই তারা যেন আমার ডাকে সাড়া দেয় আর আমার প্রতি ইমান রাখে তাহলে তারা সঠিক পথ পাবে পৃথিবীতে অনেক কাজের অনেক রকম দালাল আছে পাসপোর্ট অফিসে দালাল ঘরে আপনি ওকে টাকা দেবেন ছবি দিবেন ও আপনার পাসপোর্ট বানায় আপনার বাড়িতে পৌঁছিয়ে দিয়ে যাবে অফিসে কোথায় কি করতে ও লাইন ঘাট জানা আছে জমি কিনবেন বা বেচবেন সেখানে জমির দালাল আছে দালাল শুনলে খারাপ শোনা যায় তো মিডিয়া বলি মিডিয়া সেখানে মিডিয়া আছে সব জায়গায় মিডিয়া মিডিয়া ছাড়া কোথাও কাজ হচ্ছে বসের কাছে সরাসরি যাবেন বস বলে দেখো তো কি বলে শোনো তখন বলবে বসকে ম্যানেজ করতে হলে টাকা এতটি লাগবে বস তো বলবে না আমাকে দিয়ে বলাচ্ছে সব জায়গায় মধ্যস্থতা আছে আল্লাহ এখানে বলেননি যে মধ্যস্থতা লাগবে আল্লাহ নিকটবর্তী কত নিকটে ঘাড়ের শাহরগের চেয়েও নিকটবর্তী ফালাউলা ইদা বালাগাতিল হলকুম وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه ولكن لا تبصرون যখন রুহুটা হলকুমে চলে আসে বের হয়ে যাওয়ার উপক্রম হয় ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন তোমরা তখন ফেল ফেল করে তাকিয়ে থাকো অসহায়ত্বের মতো কিছু করবার থাকে না অনেকগুলি ডাক্তার ফ্যামিলিতে ওর দাদা ডাক্তার নাতি ডাক্তার ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার পুত্রবধূ ডাক্তার অন্তত পক্ষে দুই ডজন ডাক্তার তার ফ্যামিলিতে সবগুলি ডাক্তার জড়ো হয়েছে বড় ডাক্তার মারা যাচ্ছেন ডাক্তার রায়হান উদ্দিন সাতক্ষীরায় বাড়ি মহতারাম আমিরি জামাতের বন্ধু ডাক্তার রায়হান উদ্দিন এতেকাল করছেন তখন অগণিত ডাক্তার স্যার তার পাশ দিয়ে বসা আস তার ফ্যামিলিতেই প্রায় দুই ডজন ডাক্তার ফালাউলা ইদা বালাগাতিল হলকুম ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন দুই ডজন ডাক্তারের সব কার্যক্রম শেষ ডাক্তারের বুদ্ধি ফেল হয়ে গেছে ডাক্তার তখন ফেল ফেল করে তাকায় আছে ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون আমি তোমাদের তোমরা যত কাছে ছিলে তার চেয়ে আমি বেশি কাছে ছিলাম ওয়ান فلولا إذا بلغت الحلقم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون আমি নিকটে ছিলাম কিন্তু তোমরা দেখো নি আমাকে আল্লাহ তো সাত আসমানের উপরে আকিদ আমরা বিশ্বাস করি এখানে যে বলে নিকটে সাত আসমান আমার কাছে দূরে আর সাত আসমান থেকে জমিনটা আমার কাছে দূরে কিন্তু আল্লাহর কাছে এই দূরত্ব কোন দূরত্ব নয় তার মানে এই নয় যে আল্লাহ তোমার রুগীর পাশে বসেছিলেন তার মানে এই নয় এর মানে হল যে আল্লাহর কাছে এই দূরত্ব কোন দূরত্ব নয় তোমার কাছে যেটা দূর আল্লাহর কাছে সেটা দূর নয় বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন তাই দোয়া করা শিখিয়ে দিলেন দোয়ার এত পাওয়ার এত পাওয়ার আল্লাহ দোয়ার মধ্যে দিয়েছেন যে দোয়া করার সাথে সাথে দুনিয় আখেরাতের কল্যাণ সাধিত হয় একজন লোক খুব রাগারাগি করছিল খুব রেগে গেছে রসুল্লাহ সাল্লাম বললেন এর রাগটা ঠান্ডা করার মেডিসিন আমার কাছে আছে কি মেডিসিন আউদুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আউদুবিল্লাহিম বললেই সাথে সাথে রোগ এই রাগ ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রাগ দমনের মেডিসিন শয়তান দমনের মেডিসিন আউদু আউদু মানে হল আলতাজিউ আমি আশ্রয় চাই আল্লাহ আমাকে আপনি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে আশ্রয় দিন মেম্বার আপনাকে মারার জন্য ধাওয়া করেছে আর চেয়ারম্যানকে বলছেন চেয়ারম্যান সাহেব আমাকে আশ্রয় দিন মেম্বার আপনাকে মারবে আর আপনি আশ্রয় নিলেন কার কাছে চেয়ারম্যানের কাছে মেম্বার মারতে পারবে ছোট ছোট মন্ত্রী মানে সাধারণ লেভেলের মন্ত্রী আপনাকে ধরার জন্য মারার জন্য এসেছে আপনি প্রধানমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন আর প্রধানমন্ত্রী দিয়েও দিল আর সব মন্ত্রী কি ব্যাটারি ফিউজ হয়ে গেল এটা হলো দুনিয়াবি মানুষের ব্যাপার যিনি আপনাকে আক্রমণ করবেন তার সে শক্তিশালী ব্যক্তির কাছে যদি আপনি আশ্রয় নেন আর সে যদি আশ্রয় দিয়ে দেন তাহলে আপনাকে আর কিছু ক্ষতি করা নেই আল্লাহ বেশি শক্তিশালী না ইবলিস বেশি শক্তিশালী ইবলিস তো মানুষের রগের ভিতর দিয়ে যায় এটা আল্লাহ দিয়েছেন তাকে ক্ষমতা কিন্তু সেই ইবলিসকে দমন করার ক্ষমতা আল্লাহ পাকের কাছে আছে দুনিয়ার কোন মানুষের সঙ্গে আল্লাহর তুলনা হয় না আর আল্লাহর সঙ্গে দুনিয়ার কোন মানুষের উদাহরণ পেশ করা উচিত নয় সেরেফ আপনাকে সহজ করে বুঝানোর জন্য বলছি যিনি শক্তিশালী তিনি যদি আশ্রয় দিয়ে দেন তাহলে দুর্বলেরা সেখানে কোনো কিছু করার নেই হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ আপনাকে আশ্রয় দিয়ে দিলেন এখন আর শয়তানি কিছুই করবার নাই শয়তানের বুদ্ধি সব অকেজ আল্লাহ আকবর সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ বিশ্বাস করুন আপনি বিশ্বাস তো আপনার হয় না রাতের বেলায় ঘুমিয়ে আছি হঠাৎ করে ঘুম ভেঙে গেল বিশাল বাড়িতে আমি একা শুয়ে আছি লোকজন কেউ নাই কিন্তু ঘরের মধ্যে একবার পাটায় মশলা পেশে আমার একবার হাতুর দিয়ে ইট ভাঙে আমার দিয়ে ধ্রাস করে কি পরে আমার দিয়ে ডাক পরার মতো করে ঢুপ করে কি যেন ওই পাশের রুমে পড়ল উঠলাম উঠে লাইট জ্বালা এবং আউজুবিল্লাহ শাহিতানের রাজীব কোথায় শয়তান আছিস তুই আমার সামনে আয় কারি সুদেশ মক্কার ইমাম কারি সুদেশের সুরে বাকারা তেলাওয়াত দিলাম মোবাইল খুলে সুরে বাকারা আল্লাহ নবী বলছেন যে এই বাড়িতে সুরা বাকারা তেলাওয়াত হয় সে বাড়িতে ইবলিসের থাকার জায়গা নয় ইবলিসকে দমন করে লাঠি দিয়ে বন্দুক দিয়ে ইবলিসকে মারা যায় ইবলিসকে কি দমন করা যায় কি দিয়ে আর দুয়া হুয়া সিলাহুল মুমিন দুয়াটা হলো মুমিনের হাতিয়ার মুমিনের অস্ত্র আর দুয়াউ হুয়া হিসনুল হাসিন লিল মুমিনিন দোয়াটা হল সুরক্ষিত দুর্গ মুসলিমদের জন্য মুমিনদের জন্য এই জন্য একটা দোয়ার বই আছে সাইদ বিন ওহাবাল কাহতানি রাহেমাহুল্লাহ সৌদি আরব বড় আলেম লিখেছেন বইয়ের নাম হল হিসনুল মুসলিম হিসনুন শব্দের অর্থ দুর্গ মুসলিম মানে হল মুসলিম মুসলিমদের সুরক্ষিত দুর্গ সুরক্ষিত দুর্গের মধ্যে গিয়ে যেমন মানুষ আশ্রয় নিলে কোন ক্ষতিকারক সেই দুর্গ ভেদ করে ক্ষতি করা তার জন্য কঠিন একজন মুসলিম যখন দোয়া করে এই দুয়ার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের সব বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ নবী বলছেন সন্ধ্যার সময় তিনবার পড়ো সকালবেলা তিনবার পড়ো আমাদের ছেলেরা তুতা পাখির মতো সকালবেলা পরে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم আল্লাহ নবী বলছেন তিনবার যদি সন্ধ্যায় পড়ো সারা রাতে তোমার কোনো ক্ষতিকারক ক্ষতি করতে পারবে না বিসমিল্লাহ এই দুয়াটা তিনবার পড়বেন সন্ধ্যায় তিনবার পড়বেন সকালে সকালে তিনবার পড়লে সারাদিন আপনাকে হেফাজত করবেন কে আল্লাহ সন্ধ্যায় পড়লে সারাদিন সারা রাত হেফাজত করবেন কে আল্লাহ আল্লামা সফিউর রহমান মুবারক পুরী রাহেমাউল্লাহকে জিজ্ঞেস করলাম স্যার মাঝে মধ্যে আমরা কোনো জিনিসের ক্ষতির আশঙ্কা করি তখন আমরা কি করতে পারি মানে খানাটা একটু নরম হয়ে গেছে পচেও নেই তবে পচার বাঁকিও নেই পচা পচা ভাব এখন ওই খাবার ছাড়া আমার খাবারও নেই এন ওটা খেলে ক্ষতিও হতে পারে এক কাপ চা খাওয়া দরকার কিন্তু চিনি ছাড়া চা নাই এখন চা খাওয়ারও দরকার আর চিনি অ্যাভয়েড করে চলাও দরকার সফিউর রহমান মুবারক পুরী রাহিমাল্লাহ বললেন আল্লাহর দেওয়া একটা অ্যান্টিভাইরাস আছে ওইটা আগে প্রয়োগ করো তারপরে তুমি খাদ্য গ্রহণ করো স্যার সেটা কি ওই আল্লাহর নামে খানাটা আমি খাচ্ছি যে আল্লাহর নামে খেলে পৃথিবীর কোন খাদ্য তার কোনো ক্ষতি করতে পারে না বলে এই পরে খেয়ে নাও ডিম খেলাম দুধ খেলাম পাশাপাশি মধুও খেলাম ডিম দুধ মধু একসঙ্গে মাছও খাওয়ার পাওয়ারফুল কয়েকটা খাদ্য একসঙ্গে পেটে ঢুকে গেল আমি বললাম সফিউর রহমান মুবারকপুরি সাহেবের শিখানো সেই অ্যান্টিভাইরাসটা ব্যবহার করি আর একজন বলছে আমাকে একটু দেও না আমি একটু খেয়ে দেখি আমার কাজ হয় কিনা বললাম তোমার হবে না কেন হবে না তোমার কাজ হবে কিনা তুমি আল্লাহকে পরীক্ষা করতে চাও আল্লাহকে পরীক্ষা করার ধান্দায় যেও না রসুলাম সাহাবিকে বললেন তোমার ভাইয়ের পেট খারাপ হয়েছে মধু খাওয়িয়ে দাও যে বলছে মধু খাওয়াইলাম তো পেট তো আরো বেশি নেমে গেল আবার খাওয়া তারপরে তো ঠিক হচ্ছে না পেট তো আরো বেশি খারাপ হয়ে গেল আল্লাহ নবী বললেন আল্লাহর কথা সত্য মধু সত্য তোমার ভাইয়ের পেট মিথ্যা মধুতে যদি রোগ ভালো না হয় তোমার ভাইয়ের পেট মিথ্যা বলতেছে সত্য প্রমাণ হবে মধু আবার খাও মধু আবার খাওয়াই দেওয়ার পরে পেট ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ তার মানে আগে যে পেট নেমে গেল পেটের মধ্যে যত প্রয়োজন ছিল সব ঝেড়ে মুছে কি করে দিল সাফ করে দিল ওষুধ খাওয়ার পরে যদি রোগ বেড়ে যায় তাহলে বুঝবেন যে ওষুধে নিশ্চয়ই কাজ করতেছে হয় রোগ কমবে না রোগ বাড়বে রোগ যদি একই স্থির থাকে তাহলে বুঝতে হবে যে ঠিক ঠিকমতো কাজ হচ্ছে না বন্ধুগণ এত দোয়া পাওয়ারফুল রসুলাম বলছেন পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার বাজারে যাওয়ার সময় একটি দোয়া আছে লাহুল লাহুল হামদু يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير আল্লাহ নবী বলেন এই দোয়া পরে যদি কেউ বাজারে ঢোকে দশ লাখ নেকি তার নাম লিপিবদ্ধ হয়ে যায় দশ লাখ নেকি মানে এক মিলিয়ন নেকি একটা দুয়ার এত পাওয়ার যে একটা দোয়া পড়লে এক মিলিয়ন নেকি হয় এক মিলিয়ন দশ লক্ষ নেকি আলফু আলফি হাসান সারাদিন ঘুরে তুমি বলো বালাগাল ওলা বেকামালিহি তুমি যে নূরের নবী ইয়া নবী সালায় মালায়কা সারাদিন ঘুরে পড়ো বেদাত তো বেদাত হবে পাপ হবে একটি নেকি তো হবেই না মহা পাপে তুমি লিপ্ত হয়ে যাচ্ছ কম কম ইয়া হাবিবি কামতা নামো তলিবুল মাওলা নামো কুমকুমে হাবিবি কামতানামু ইন্নাল আশিকা ওয়াল মাশুকা লা ইয়ানামু এ দোয়া জানেন এটা কি দোয়া এই দোয়ার নাম হলো দোয়ায়ে গামজেল আরস না জানি বলেন কেন এই দোয়ার নাম দোয়ায়ে গামজেল আরস এই গামজেল আরসের গাঁজাখুরি দোয়া এই দেশের কেতাবে পাবেন বন্ধুগণ কত রকমের দোয়া বানিয়েছে মানুষ আল্লাহর শিখানো দোয়া রসুলের শেখানো দোয়া থেকে ডাইভার্ট করার জন্য ফিরাবার জন্য অখাদ্য খেয়ে যদি আপনার পেট ভরে যায় তখন ভালো খাদ্য খাওয়ার আর সুযোগ থাকে না আর ভালো খাদ্য খেয়ে যদি আপনার পরিতৃপ্তি এসে যায় তাহলে অখাদ্য খাওয়ার দিকে আপনার মন আর ধাবিত হবে না এই জন্য প্রত্যেক মুসলিমের উচিত রসুলাম বলছেন যেখানে একটি বেদাত কায়েম হয় সেখান থেকে একটি সুন্নত উঠে যায় আর যেখানে সুন্নত চালু থাকে সেখানে বেদাত ঢুকার সুযোগ পায় না কলসির ভিতরে যতটা পানি রাখবেন ততটা বাতাস বেরিয়ে যাবে আর যতটা পানি খালি করবেন ততটা বাতাস ঢুকে যাবে কলসি খালি কোনো সময় থাকবে না কলসির অর্ধেক পানি নিয়ে নিলেন বাকি অর্ধেক বাতাস ঢুকে পূর্ণ হয়ে গেল কলসির পানি বারো আনা বের করে ফেললেন সিকি পানি থাকলো আর বারো আনা বাতাস ঢুকে গেল এবার ওদের মধ্যে আবার পানি ঢালতে থাকলেন বারো আনা পানি দিয়ে দিলেন সিকি আর আট আনা বাতাস বেরিয়ে গেল কলসি সিকি বাতাস থাকলো আর বারো আনা পানিতে পূর্ণ হলো পুরা কলসি যখন আপনি পানি দিয়ে পূর্ণ হবে করবেন তখন এক বিন্দু বাতাস ঢুকার সুযোগ তার ভিতরে হবে না হয় বাতাস থাকবে না পানি থাকবে যে সমাজ থেকে সুন্নত অর্ধেক উঠে যায় সেই সমাজে বেদাত অর্ধেক চালু হয় যে সমাজে পূর্ণ বেদাত চালু হয় সেই সমাজ থেকে পূর্ণ সুন্নত বিলুপ্ত হয়ে যায় বন্ধুগণ দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা প্রত্যেক মানুষকে করতে হয় দোয়ার মাধ্যমে মানুষের তাকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বলেন তাকদির পরিবর্তন হয় না শুধুমাত্র একটি হাতিয়ার দিয়ে তাকদির পরিবর্তন হয় তা হল দোয়া দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় তাকদিরে একটা লোক অসুস্থ তার জন্য দোয়া করেন তার দোয়ার কারণে আল্লাহ পাক তাকে সুস্থতা করে দিতে পারেন সেরকম ব্যবস্থা আল্লাহ পাকের দরবারে আছে তাকদির দুই প্রকার একটা হলো মুবরাম আর একটা হলো মোয়াল্লাক মোয়াল্লাক মানে ঝুলন্ত তাকদির আর মুবরাম তাকদির হলো স্থায়ী স্থির তাকদির কিয়ামত যেদিন হবে ওটা স্থির তাকদির ওই দিনই কিয়ামত হবে একটু রদবদল হবে না কিন্তু মানুষের সুস্থতা অসুস্থতা আল্লাহ রব্বুল আলমী দোয়ার কারণে তাকে সুস্থ করে দিতে পারেন দোয়ার মাধ্যমে ঝুলন্ত তাকদির পরিবর্তন হয় একজন আরব দেশের মহিলা মহিলা বা পুরুষ মানুষ তার ছেলে ক্যান্সারে আক্রান্ত আলেম সাহেবের কাছে গেলেন আলেম সাহেব বললেন কিছু দান সাদকা করে দোয়া করতে থাকো দোয়া করতে করতে ছেলে একটাই মারা যাচ্ছে চোখের সামনে বাপ দোয়া করতে করতে করতে করতে করতে ঘুমিয়ে গেল তারপরে দেখতেছে বিশাল এক সাগর সাগরের পারে বালুর চর বালুর চরের ভিতরে সামান্য একটু জলাশয় একটু পানি পচা পানি নোংরা পানি সেখান থেকে কাঁকড়াগুলি উঠে সাগরে চলে যাচ্ছে সকালবেলা উঠে কোন একজন ভালো স্বপ্নের তর্জমা জানা লোককে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখলাম যে সাগরের পারে বালুর চরে ছোট্ট জলাশয় তার ভিতরে কিছু কাঁকড়া ছিল পচা পানির ভিতরে এই কাঁকড়াগুলি উঠে সাগরে চলে গেল বলছে তোমার ছেলের শরীর ক্যান্সার চলে গেছে চেক করে দেখো ব্লাড টেস্ট করে দেখা গেল ক্যান্সার চলে গেছে ক্যান্সার যে জীবাণু এটা কাঁকড়ার মতো ওই জন্য ইংরেজিতে ক্যান্সার বলে আর আরবিতে বলে সারতান সারতান মানে কাঁকড়া রক্ত পচে যায় সেই পচা রক্তে বাসা বাঁধে গোস্ত পচে যায় সেই পচা গোষ্ঠে বাঁচাবাদী ক্যান্সার নামক মহামারী এই বিষাক্ত ভাইরাস দোয়া করতে করতে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন তার শরীরের ক্যান্সার দূর হয়ে গেছে আল্লাহ লড়ারে তোমার আল্লাহ যদি কারো কোনো রোগ শোক দিয়ে থাকেন সেই রোগ নিরাময় করার ক্ষমতা কারণে দোয়া একটি এবাদত প্রত্যেকটা ঘাটে ঘাটে দোয়া আছে এবং সেই দোয়ার ফল দুনিয়া ও আখেরাতে পাওয়া যায় কোনোটা তাড়াতাড়ি হয় আর কোনোটা দেরি হয় দোয়া করতে করতে মানুষ হয়রান হয়ে এত দোয়া করি আল্লাহ শোনেন না কেন ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া কবুল করলেন প্রায় সাড়ে তিনশো বছর পরে আল্লাহ তুমি এই মক্কার মাটিতে একজন রসুল প্রেরণ করো যেই রসুল এই জাহেলি আরব সমাজকে জাহেলিয়াতের কুহিলিকা থেকে শেখ বেদাতের মহাপাতক থেকে শেরক বেদাত ও কুফুরির ভাইরাস থেকে জাতিকে মুক্ত করবেন এরকম একজন রসুল পাঠাও প্রায় সাড়ে তিন হাজার বছর পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাহাল্লামের সেই দোয়া কবুল করে আমাদের নবীকে পাঠালেন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 হচ্ছে সেগুলি বুখারি হাদিস আছে সিদ্দিকে আকবর বলছেন প্রত্যেক মানুষ তার স্ত্রী পরিবার নিয়ে ঘুমায় আর মৃত্যু তার জুতার ফিতার চেয়েও নিকটে সিদ্দিকে আকবর অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে এই দোয়া পড়ছে মৃত্যুটা তার জুতার পায়ের চেয়ে জুতার ফিতার চেয়েও নিকটে এত কাছে মৌত আল্লাহ নবী সাল্লা সাল্লাম দোয়া করলেন আল্লাহ মদিনার আবহাওয়ায় বরকত দাও মদিনার সাই পান মদিনার মাপার যন্ত্রে বরকত দাও মদিনার খেজুরে বরকত দাও মদিনার আভয় বরকত দাও আল্লাহ নবীর দুয়াতে এমন বরকত হলো রসুলাম বলছেন মদিনার সাতটি খেজুর যদি সকালে কেউ খায় তাহলে ওই দিন তার শরীরে কোনো বিষক্রিয়া হবে না মদিনার খেজুরের বরকত অন্য জায়গার খেজুর আর মদিনার খেজুর আলাদা খোদ বরকতের ঘোষণা নবী দিয়েছে নবী বলছেন প্রত্যেক মুসলিমের বাড়িতে খেজুর থাকা চাই খেজুর কার বাড়িতে আছে পেপসি সেভেন আপ মেরিন্ডা অমক তমকিল সব আছে ইহুদিন আসারাদের তৈরি খাদ্য সেগুলি আছে আবা উনে ওয়াসডাদুনে ইয়াহলিবুন আল হালিব ওয়াশরাবুন মিন লাবানিন তাজিজ ওয়াসবাহুন আল খারিব খারুব ওয়াকুলুন মিন লাহমিন তাজিজ ويأكلون من لحم تازز من لبن تازز وأما اليوم أبناؤنا يأكلون الفشفاش ويشربون البيبسي একজন আরবীয় আলেম দুঃখ করে বলছেন আমাদের ছেলেরা ফিসফাস খায় ফিসফাস মানে কুরকুর কুরকুম আর কুরমুর কজমজ তোমার ছেলেকে ধ্বংস করেছে ওই টেস্টি সল্ট ভালো করে মনে রাখো টেস্টি যত খাবার আছে ওই খাবার যারা খায় তাদের টেস্ট নষ্ট হয়ে যায় বাজিকরণের মতো বাজিকরণ করতে গিয়ে যেমন ব্যাটারি ফিউজ হয়ে যায় ঠিক ওরকম জিহবার সেই ধারণ ক্ষমতা স্বাদ নষ্ট করে দেয় টেস্টি সল্ট এই জন্য আজকালকার ছেলেরা খেতে চায় না বাড়ি থেকে এই সমস্ত ঝেঁটিয়ে বের করেন এই সমস্ত খাবার বললেন আমাদের ছেলেরা এখন ফিসফাস খায় আর পেপসি সেবে না পান করে সেই ছাগলের যে দুধ তাজা দুধ সেগুলি আর এখন চোখেও দেখে না একটা ছাগল কিনলাম ষাট টাকা দিয়ে ষাট টাকা দিয়ে এক ছাগল কিনলাম দুধ হলো এক কেজির উপরে তাজা দুধ দহন করে ওরা জাল না দিয়ে চুমুক দিয়ে খেয়ে ফেললাম শরীর কি এমনি চলে নাকি আজকালকার ছেলেদের এনার্জি কোথায় শরীর ফিটনেস নষ্ট হয়ে গেছে আদর্শ খাবার তার শরীরে না দেওয়ার কারণে গরু আমরা নিজেরা পালছি নিজের গরু দুধ দহন করে সেই বান থেকে দোয়া গরম ওই গরমটা চমুক দেখা হয়েছে বন্ধুগণ বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যবস্থা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া প্রোটেকশন আল্লাহ রাব্বুল আলমিনের শিখানো নিয়ম নীতি এই নিয়ম নীতি থেকে আজকে আমরা কোথায় চলে গেছি অনেক দূরে চলে গেছি আবু বকরের সিদ্দিক রাজন দোয়া করলেন রাসুল্লাহ সাল্লাম দোয়া করলেন মদিনায় বরকত তাজিল হয়ে গেল আল্লাহ মদিনা থেকে রোগ শোক দূর হয়ে গেল ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম্মারুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বেলাদে রাসূলিক প্রভু হে আমাকে তুমি তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও আর আমার মরণটা যেন তোমার রসুলের শহরেই হয় কেন রসুলাম বলছেন কেউ যদি মদিনায় মারা যায় তাহলে আমি নবী তার জন্য সুপারিশ করব মদিনায় যদি তোমাদের মরার সুযোগ থাকে তাহলে মদিনায় মরার চেষ্টা করো মদিনায় তো মুনাফেক আবদুল্লাহ বিন উবাই বিন সলুল মারা গেল তোর কাজ হলো না কাজ হয়নি হবে না কেন রসুলাম বলছেন যার আমল তাকে পিছিয়ে দিল তার বংশমর্যাদা তাকে আগায় দিতে পারে না রসুলের পাশেই থেকেছে রসুলের পিছনেই সালাত আদায় করেছে মুনাফেক সর্দার কত বড় জঘন্য আর কত গালি নবীকে দিয়েছে এই মুনাফে সহি বোখারিতে না সহি মুসলিমে হাদিস পড়লাম যে রসুলামের উঁট ওই মুনাফেকের সামনে আর ওই মুনাফেক বসে উঁট সরাইনি উঁট থেকে গন্ধ আসতেছে ওই মুনাফেক বলেছিল লাই রাজা নাইলাল মেদিনাতে লাইউখরিজুন্নাল আজল মদিনায় ফেরত গেলে এই অপদার্থদেরকে মদিনা মুক্ত করে ছাড়ব যারা মক্কাতে হিজরত করে এসেছে বাড়িতে জায়গা ছিল না ওরা মায়ের খেয়ে মক্কা থেকে মদিনায় এসেছে আর আমরা তাদেরকে জায়গা দিয়েছি আশ্রয় দিয়েছি আমরা মদিনার বাসিন্দা এবার মদিনায় ফেরত গিয়ে মদিনাকে অপদার্থ মুক্ত করে ছাড়ব ঘোষণা দিল কে আবদুল্লাহ বিন উবাই বিন সলুল ও মুনাফিকের সর্দার নবীন মসজিদের মুসল্লি তার ছেলে রাস্তায় দাঁড়িয়ে গেল তলোয়ার হাতে করে আজকে তোর একদিন না আমার একদিন বাপ বেটা লড়াই হবে নবী মদিনায় ঢুকবে তোর মতো মুনাফেককে আমি মদিনায় ঢুকতে দেব না তোর ঔরজাত সন্তান হয়ে তো কেটে দুই টুকরা করো রসুলাম বললেন আবদুল্লাহ সবুর করো ওরা মুনাফেক ওরা কাফের নয় কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধ চলে মুনাফেকের সাথে চলে না কারণ ইসলামে স্বীকৃতি দেয় ওদের হিসাব আল্লাহ করবেন চলে যাও ফিরে যাও সেই মুনাফেক মদিনায় ঢুকলো মদিনার মুনাফেক মৃত্যুবরণ করলো মদিনায় জানাজা পড়ালেন আল্লাহর নেবি গায়ের গেঞ্জি খুলে আবদুল্লাহ বিন উবাই সলুলের গায়ে পড়ায় দিলেন কাজ হল না গেঞ্জি দিলেন কেন আবদুল্লাহ বিন উবাই সলুল নবীকে কোনো সময় কোন একটা জামা উপহার দিয়েছে তারই প্রতিদান স্বরূপ আল্লাহ নবী মৃত্যুর পরে তাকে দিলেন উপরের জামা দিলেন না নিচেরটা দিলেন মানে গেঞ্জি দিলেন কেন দিলেন রসুলামের ঘাম যেই কাপড়ে ঝরিয়ে লেগেছিল সেই কাপড়ের মধ্যে বরকত ছিল রসুলামের এন্তেকালের পরে সেই বরকতের ধারা বন্ধ হয়ে গেছে রসুলামের জীবদ্দশায় তার ঘামটা বরকত ছিল এবং সেই বরকত সাহাবাহিকের মন বরকত হাসিল করতে রসুলাম সেই ঘাম লাগানো গেঞ্জি মুনাফেকের গায়ে পরিয়ে দিয়ে তাকে কাফনে জড়িয়ে দাফন করলেন যাতে আজাব হালকা হয় আল্লাহ পাক বললেন এই মুনাফেকের জন্য সত্তর বার দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না কবুল হল না নবীর দোয়া বন্ধুগণ বলছিলাম যে মদিনায় মৃত্যুবরণ করলেই ফজিলত নয় ইমান নিয়ে মরতে হবে দোয়ার মাধ্যমে মদিনার বালা মুসিবত দূর হয়ে গেল দোয়ার মাধ্যমে দোয়ার দুই রকমের হয় একটা হলো নিজের দোয়া আর একটা হলো অপর নেককার লোকের দোয়া বে রাজুলিন বে দোয়ায় রাজুলিন সালেহিন হাই জীবিত নেককার লোকের দোয়া নেককারকে আপনি চিনবেন কি করে আপনার বাপ মা নেককার হোক আর বদকার হোক তার দোয়া কবুল হবে তার গ্রান্টি কার্ড আছে নেক দোয়া কবুল হয় বদ দোয়া কবুল হয় মুসাফির মুসাফিরের নেক দোয়াও কবুল হয় বদ দোয়াও কবুল হয় তাই তো বহুবার বলেছি আবারও বলে দেই মুসাফিরের সঙ্গে কেউ দুর্ব্যবহার করার দুঃসাহস দেখাবেন না কারণ মুসাফির যদি একটা নিঃশ্বাস ছেড়ে দেয় আর আল্লাহর দরবারে যদি সে কবুল হয়ে যায় আপনার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট সেটাই মুসাফির যদি আপনার কোন আচরণে খুশি হয় খুশি হয়ে যদি সে সন্তুষ্ট প্রকাশ করে একটু দোয়া করে সেটাই আপনার জন্য উন্নতির জন্য দুনিয়া আখেরাতে কল্যাণের জন্য উপকার হতে পারে এর মানে এই নয় যে মুসাফিরের সব খারাপ আচরণগুলি আমি বরদাস্ত করব তা নয় সে যদি সিটার হয় মৃত্যুক হয় সে যদি মিথ্যা অজুহাত দিয়ে ব্যবসা করে খায় কোথেকে কাগজপাতি নিয়ে আসে এক লোক ট্রেনের মধ্যে দৈনিক মেয়ে বিয়ে দেয় বারো চোদ্দ বছর তাহলে মেয়ে বিয়ে দিয়েছে সেদিন আমি ওই লোকের জিজ্ঞেস করলাম তোমার মেয়ে কতটি গো চোদ্দ বছর থেকে দেখলাম খালি মেয়ে বিয়ে দাও টাকা তোলো ট্রেনে তোমার মেয়ে কি বিয়ে শেষ হয়নি চলো তোমার মেয়ের বিয়েতে আমরা যাব চলো ঠিকানা দাও স্যার স্যার করে চলে গেল আর এক বগিতে তাহলে দেখলেন মেডিসিন আসল জায়গা করছে থেমে গেছে এরকম পেশাদার যদি হয় সে পেশাদারকে আপনি প্রশ্রয় দিবেন ইসলাম তা বলেনি বন্ধুগণ দোয়া মুসাফিরের কবুল হয় অন্য কোন ব্যক্তির দোয়ার ওসিলায় নিজের দোয়ার ওসিলায় অথবা অন্য কোন ব্যক্তির দোয়ার ওসিলায় আল্লাহর কাছে ওসিলা তালাশ করা যায় ওয়াখিরুদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন